আয়সা রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন খাদিজার বোন হালা বিনতে খোয়াইলিদ একদিন রসুলুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম এর সাথে সাক্ষাৎ করার অনুমতি চাইলেন দু বোনের গলা স্বর ও অনুমতি চাওয়ার ভঙ্গি একই রকম ছিল বলে নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম খাদিজার অনুমতি চাওয়ার কথা মনে করে হতচকিত হয়ে পড়েন তারপর প্রকৃতিস্থ হয়ে তিনি বললেন হে আল্লাহ এ তো দেখছি হালা আয়সা রদিল্লাহ তাল্লাহা বলেন এতে আমার ভারী ঈর্ষা হলো আমি বললাম কুরেশদের বুড়িদের মধ্য থেকে এমন এক বুড়ির কথা আপনি আলোচনা করেন যার দাঁতের মারির লাল বর্ণটাই শুধু বাকি রয়ে গিয়েছিল যে শেষ হয়ে গেছে কতকাল আগে তার পরিবর্তে আল্লাহ তো আপনাকে তার চাইতে উত্তম স্ত্রী দান করেছেন